লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা সাত পাঁচ ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সাত পাঁচ ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সত্যের রশিটা আঁকড়ে ধরো হো হো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেলে চলবে বলো কত আরো ইসলাম তলে দেখছো চে বলছো না কিছু তুমি মিম্বারে গিয়ে ইসলাম তলে দেখছো চে বলছো না কিছু তুমি মিম্বারে গিয়ে ইসলাম তলে দেখছো চে বলছো না কিছু তুমি মিম্বারে গিয়ে মুসার কাহিনী বলে বছর কাটিয়ে দিলে মুসার কাহিনী বলে বছর কাটিয়ে দিলে মুসার কাহিনী বলে বছর কাটিয়ে দিলে লোক মুখে হলে তুমি বক্তা বড় হো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বানে ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বানে ছেড়ে চলবে বলো কত আরো কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা সাত পাঁচ ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সাত পাঁচ ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সাত পাঁচ ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সত্যের রশিটা আঁকড়ে ধরো হো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বল বলল কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো যশকেতি অর্থ পাওয়ার আশায় নাচো তুমি মূর্খরা যেমনি নাচায় যশকেতি অর্থ পাওয়ার আশায় নাচো তুমি মূর্খরা যেমনি নাচায় যশকেতি অর্থ পাওয়ার আশায় নাচো তুমি মূর্খরা যেমনি নাচায় কোরআন হাদিস বুঝে সমাজে আলেম সেজে কোরআন হাদিস বুঝে সমাজে আলেম সেজে কোরআন হাদিস হাদিস বুঝে সমাজে আলেম সেজে কেন তাগুতের গোলামি করো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বানে ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বানে ছেড়ে চলবে বলো কত আরো কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা কতকাল জাতিকে দেবে ধোকা মিষ্টি কথা বলে বানাবে বোকা সাত পাত ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সাত পাত ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সাত পাত ছেড়ে দিয়ে চাকরির মায়া ছেড়ে সত্যের রশিটা আঁকড়ে ধরো হো হো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মুহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো টাকার মোহে পরে বড় বড় বাণী ছেড়ে চলবে বলো কত আরো লাভ নেই টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সত্যটা যদি না বলতে পারো ঢাকার মুহে পরে বড় বড় বাণিজ্যের চলবে বলো কত আরো প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত